না চুপ করে থাকলে কথা বলবো কথা বলতে কষ্ট হয় এমন এক জমানা ছিল জমিনের দিকে তাকাইয়া বয়ান করলে জমিন থরথর করে কাঁপত মানুষের জিন্দিগি একভাবে যায় না আদমিরা আজবারা এ জিন্দগি বন্দেগি কুন বন্দেগি কুন बंदगी कलब में सूझनेगी रूह में मोहब्बत नेगी पैगाम मोहम्मद तुम्ही पाचनेगी বাবা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সাত করেন এ দুনিয়ার নারী পুরুষেরা আমার রহমত থেকে কেউ নৈরাশ হইও না পাপ যতই বড় হোক না কেন ক্ষমা তার চাইতে কোটি কোটি গুণ বড় बाज आ बाज आ हर आंच हस्ती बाज आ घर का फेरो गिब्रो भूतपुरुस्ती बाज आ ई दरगाहे माँ दरगाहे ना उम्मीद नीस्त सदबार अगर तौबा শিকাস্তি বাজা ফিরে আসো ফিরে আসো ব্যার কাপের যদি কাপের হইয়া থাকো তবু আমার দরবারে ফিরে আসো ভূতপুরুষি বাজ আ যদি মূর্তি পূজা করে থাকো তবু আমার দরবারে ফিরে আসো যদি আগুন পূজা করে থাকো গেব্র তাহলে আমার দরবারে ফিরে আসো আমার এই দরবারটা নৈরা সবার দরবার না একশো বার তওবা করিয়া যদি একশো বার ভঙ্গ করিয়া থাকো তবু আমার দরবার ফিরিয়ে আসো সবার আগার তওবা সে কাজটি বা हर के खाद गोबे आओ हर के खाद गोबे रो दारो गिरो हाजिबो দরবাদারি দরগাহ নিস আমি ডাকতেছি তোকে তুই আয় আয় ডরাইস না ভয় পাইস না ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই শত শত অন্যায় আর অপরাধ যদি তুই করিয়া থাকো তোর জন্য আমার রহমতের দরজা খুলে রেখে দিয়েছি আমার দরবারে কোনো মিলিটারি নাই পুলিশ নাই দফাদার নাই চৌকিদার নাই দুনিয়ার রাজা বাদশার মতন আমার কোনো বডিগার্ড নাই পুলিশ নাই মিলিটারি নাই আমার দরবারে যখন আসবি তখন তোর মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না শুধু তুই আর আমি আমি আর তুই মান্তু সুদান তু মান সুদি মান্তু সুদান তু যা সুদী বাবা আল্লাহ ডাকে হালমিম মুস্তাফিরিন ফির আল্লাহ আছো নাকি কোন গুণাগার আছো নাকি কোন পাপি আছো নাকি কোনো নাফারমান যত গুণাই করিয়া থাকো আমার দরবার খোলা মাপ চাইতে দেরি কিন্তু মাপ করতে দেরি লাগবে না মাপ করিয়া দে রে আল্লাহ মাপ করিয়া দে তুই না করিলে আল্লাহ মাপ করিবে কে যত গুণা করছি আমরা গোপনে মাফ করিয়া দাও গো আল্লাহ নির্গুণী আল্লাহ যদি মাফ না করে কে আর মাফ করবে এমন এমন গুণা আছে যা দুনিয়ার কেউ জানে না অথচ আল্লাহর কাছে গোপন নাই গুনার অডিও গুনার ভিডিও আল্লাহর কাছে সংরক্ষিত আছে গুনার অডিও গুনার ভিডিও আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে কেউ না জানুক আল্লাহর কাছে গোপন নাই তাই দুনিয়ার থেকে যদি মাফ করিয়া নাম করাইয়া না যাইতে পারি তাহলে উপায় কি হাসরের দিন কাঁদলেও কোনো লাভ হবে না হাসরের দিন গুণাগারেরা কানবে আর বলবে মাওলাগো আবার একটু দুনিয়ায় ফিরাইয়া দাও একটু নেকামল করিয়া আসি নিশ্চয়ই বুঝে গেছি বুঝে গেছি আল্লাপাক তখন বলবেন তোমাদের কাছে নবী রসুল পাঠিয়েছিলাম ওলামা একরাম পাঠিয়েছিলাম অলি আল্লাহ দিন পাঠিয়েছিলাম ঘরে ঘরে তাবলিক জামাত পাঠিয়েছিলাম দুনিয়ায় কেন কান্দ নাই এখন যত কান্দা কান্দ আমি মাওলায় শুনব না জাহান নামের ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলবে খুজুহু ফাগুল্লু এ জাহান নামের মিলিটারিরা এই জাহান নামি গুলাকে ধরো ওদের গলার মধ্যে কয়রা লাগাও সুম্মাফি সিলসিলা তিন জারুহা সব নাদিরান ফাসলুকু শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করো ফেরেস্তারা টানবে জাহান্নামীরা সাগরের মতো খামি দেবে ফেরেস্তারা ফুটবলের মতো পিঠের উপর ডিপ ডিপ করিয়া লাথি দেবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে اللهم احفظنا منهم اللهم لا تجعلنا منهم জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে কাঁচা বাস চুলায় গেলে যেমন ফোটে জাহান্নামীদের তিনশো ষাটটা জোড়া ওই রকম টাস টাস টাস টাস করিয়ে ফুটবে জাহান্নামীরা পানি পানি করিয়া চিৎকার করবে আসমানে ম্যাগ দেখা যাবে ম্যাগ দেখা মনে করবে এইবার বুঝি আল্লাহ পানি দেবে সেই ম্যাগের থেকে পড়বে বড় বড় আগুনের সাপ আর আগুনের বিচ্ছু সাপে আর বিচ্ছুতে এমন কামড়ান কামড়াইবে হাদিসের ভাষায় আছে এক কামড়ে চল্লিশ বছর পর্যন্ত বিষ থাকবে এরপরে আবার বলবে আল্লাহ পানি দাও পানি দাও এমন গরম পানি দেবে ঠান্ডার নাম লেশ মাত্র থাকবে না ঠোঁটের গোস্ত গলে গলে পানির পেয়ালার মধ্যে পড়িয়া যাইবে পানির পিপাসা সহ্য করতে না পারিয়া ওই গরম পানি যখন পান করবে পান করবে পেটের নাড়ি ভুড়ি গলে গলে পায়খানার রাস্তা দিয়া পড়বে আমি আল্লাহর কাছে দোয়া করি ওগো রহমানুর রাহিম আমার এই মজলিসে আমার কোন দুশ্মন যদি থাকে তাকেও জাহার নামের গরম পানি খাওয়াইও না তবা দান সেবায় পাইকাম্বরি অক্তে পীরে গুরুগে সালেম মিশাবাদ পরেজগার যৌবন তো অবা করা পয়গম্বরদের অভ্যাস আর বুড়া বয়সে তোবা করা বাঘের অভ্যাস যে সমস্ত যুবক যুবতীরা যৌবনকালে তবা করবে আল্লাহ রসুল বলেন তারা আমার প্রতিবেশী হিসাবে জান্নাতে জইবে বাবা বনি ইসরায়েলের জামানায় এক ডাকাত ছিল তার নাম ছিল তিউলা সে ছিল দুর্চরিত্রের তার মধ্যে ছিল আখলাকি আজাদ চুরি ডাকাতি লুটামি রাহাজানি জেনা সুদ ঘুষ কোনো কিছুই তার কাছে বাকি ছিল না হঠাৎ একদিন এক আলেমের ওয়াজ শুনিয়া তার মন নরম হইল মানুষের কলব পরিবর্তনশীল কলব শব্দের অর্থই হল বদল হওয়া সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফের এরকম হইতে পারে হবেই যে তা নয় হইতে পারে আহ আলেমের ওয়াজ শুনিয়া সে তো অবাক করেছে তো অবাক করিয়া এখন বলতেছে হজরত মাই কিয়া কর আমি এখন কি করব কয় তুমি তোমার দেশের বাড়ি যাও যাইয়া শরিয়াত অনুযায়ী আমল করো সরা শরিয়াত মারো এলমে জাহের হামসো মুস্কা এলমে বাতেন হামসো শির কায় বিয়াত কায় বুয়াত বে শির মুস্কা কায়বু আসবে পীর পীর দুধ ছাড়া যেমন মাখন হয় না শরীয়তের আমল ছাড়া মারিফাত হাসিল করা যায় না মারিফাত হল শস্য তোমার শরিয়ত হল বেড়া শরিয়ত যদি ঠিক না থাকে মারিফাতের কাজ সারা শরিয়তের হুকুম আগে আহ মাখন যেমন পানিতে ডোবে না মাখন মার্কা মানুষও কবরের মাটিতে পচবে না গলবে না মাদারীপুর জেলা শ্রীনদী একটা জায়গার নাম ওখানে আমার এক পীর বাইশও আছে হাফেজ আব্দুল আলিম সাহেব রহমাতুল্লাহ হ্যাঁ অষ্টআশি সালের বন্যায় বাক্সের মধ্যে ভরিয়া ওনাকে ঘরের মধ্যে কবর দিয়েছিল পৌষ মাঘ মাসে স্থানীয় ওলামাদের ফতোয়া নিয়া কবর চেঞ্জ করার জন্য বাক্স উঠাইল মসজিদের পাশে থুইয়া সবাই জুম্মা পড়তে গেছে দুষ্ট প্রকৃতির ছেলেরা বলতেছে হুজুর বলে আল্লাহর দেখি তো লাশের অবস্থা কি বাক্স খুলিয়া দেখে হুজুর ঘুমাইতেছে কপালে টিপতেছে রক্ত সরিয়ে গেছে আবার আঙ্গুল উঠাইছে জাগার রক্ত জাগায় দেখছেন মাখন মার্কা মানুষের গুতা কি বাবা আমার কাছে খবর আসলো যে এখন কি করি কলাম যে শিগগির পূজার আড্ডা হয়ে যাবে কিছু করা দরকার নাই তাড়াতাড়ি কবর দিয়ে দাও কবর পূজা করা শিরিক কবরে শ্রদ্ধা করা কবরে বাতি দেওয়া কবরের ধুলা গায়ে মাখানো আরাম কবরে গুম্বুজ করা বেদাহাত খবরদার হে আমার রুহানি সন্তানগণ আমার কবরকে তোমরা পূজার স্থান বানাইও না জিয়ারত করিও পূজা করিও না বাবা তিউলা তিউলা তবা করিয়া বাড়ির দিকে রওনা করছে পথের মধ্যে যান কবজ হয়ে গেছে ইদা যা আজালু হুম যার যেখানে মরণ হবে সেখানে তাকে যেতেই হবে সুদুর ফি কাহিল কুবুর কেতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই লেখেন যেখানে তার মরণ হবে সেখান থেকে একটু মাটি আনিয়া তার মায়ের আর বাপের বীর্যের সাথে আল্লাহ পাক মিশাইয়া দিবে সেখানেই তার কবর হবে মরণ না কবর কবর বাবা জান কবর হয়ে গেছে তিউলার খাজানাতুল আসফিয়া কেতাবে লেখে ইল্লিনের ফেরেস্তা ইল্লিনের দিকে টানা শুরু করছে কয়েকজন ওর সারা জীবন গুণা করলেও মৃত্যুর আগে তবা করছে ওকে ইল্লিনে নিয়ে যাব আর সিদ্দিনের ফেরেস্তা বলতেছে ও যতই তবা করুক ইল্লিনে ওকে নেওয়া যাবে না ওকে সিজিনে নিয়ে যাব দুই ফেরেস্তার মধ্যে বাচ্চা ঝগড়া দেখেন কথা প্রসঙ্গে বলছি আমার লেখা বেইমানের বিষ কামর একটা বই আছে এটা পড়ে দেখবেন হ্যাঁ। শয়তান একদিন খিলখিল করে হাসতেছে আল্লাহ বলেন শয়তান তুই হাসস কে একজন আদমকেও আমি জান্নাতে যাইতে দেব না আমাকে অনেক ক্ষমতা দিয়েছ তুমি বলে কি কি ক্ষমতা বলে এক নম্বর ক্ষমতা কে আমার পর্যন্ত আমি এবং আমার খানদানের মৃত্যু নাই দুই নম্বর ক্ষমতা যে কোনো আকৃতি ধারণ করতে পারব তিন নম্বর ক্ষমতা আদম জাতির শিরায় উপশিরায় আমরা চলতে পারব চার নম্বর ক্ষমতা ডান রানে ঘষা দিলে ছেলে বাম রানে ঘষা দিলে মেয়ে হবে মেলামেশা লাগবে না তাই তোমার একটা আদম তো বেঁচে যাইতে পারবে না আল্লাহ পাক বলেন আজাইবুল কসাস কিতাবে আছে আল্লাহ পাক বলেন শয়তান যত ক্ষমতাই দি আসল ক্ষমতা আমি হাতে রেখে দিয়েছি খলকুল আসরার কিতাবে আছে যে আসল ক্ষমতা কি যে আমার কোন বান্দায় জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুণা করে আর মৃত্যুর পূর্বে অনুতপ্ত লজ্জিত অনুসূচিত হয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার দরবারে যদি আরাধনা প্রার্থনা করে আমি তার জীবনের সমস্ত গুণা মাফ করিয়া দেওয়া ইল্লিনের আর সিদ্দিনের ফেরস্তায় ঝগড়া বাচ্ছে আহ আল্লাহর কাছে গেছে বিচার মাজারিসুল আবরার কিতাবে লেখে আল্লাহর কাছে বিচার গেছে আল্লাহ কয় মাপ দিয়ে দেখো ওর বাড়ি বেশি দূরে না ওই পীরের বাড়ি ওই আলেমের বাড়ি বেশি দূরে পীর কথা শুনলেই তো আবার আপনাদের অনেকের পিলই চমকে যায় তেলে ভেজাল নুনে ভেজাল তরকারিতে ভেজাল দুধে ভেজাল সবকিছুতে যেমন ভেজাল আছে পিড়েও ভেজাল আছে পীরের ভান্ডা মিজাজ চলছে সারা বাংলাদেশ দিনে দিনে মুসলমানের কর্মী বুঝি ইমান শেষ হকানি পীর সম্পর্কে যদি জানতে চান আমার লিখিত পিউ সালিকিন কেতাবখানা নিয়ে পড়ুন হকানি পীর বাসায় সম্পর্কে জানতে পারবেন পীর ফার্সি শব্দ আরবিতে বলে শায়েখ বা মুর্শিদ কোরআন শরীফে মুর্শিদ আছে মাইয়াদিল্লাহ পাউয়াল মোহতাদ অমাইউদ্দিন ফারান আলাহু মুর্শিদা বাবা পীর ফার্সি শব্দ মোগল শাসন আমলে উপমহাদেশের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি যেমন পেশকার ফৌজদার আদালত মনসেপ হ্যাঁ, চৌকিদার দফাদার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি আন্ডা ফেরিস্তা নামাজ রোজা বেহেস্ত ইত্যাদি ইত্যাদি সব ফার্সি ভাষা মুন্সি মুন্সি মুন্সি মানে লিখক মহরি তদ্রুপ পীরও একটা ফার্সি কথা আসলে শব্দ সাহেব বা মুর্শিদ ইন্না শাইখ ফি জামাতিহি কার ফি উম্মতি উদ্দিন পাঁচ পৃষ্ঠা আল্লাহর হাবিব ফরমান উম্মতের মধ্যে নবীর বর্তমান যেমন জামাতের মধ্যে শায়েখের বর্তমান কেমন বাবা যে কথা বলতেছিলাম আমি আসু আল্লাহ কয় মাপ দিয়ে দেখো ওর বাড়ি বেশি দূরে না ওই পীরের বাড়ি বেশি দূরে পীর বাড়ি মানে আলেন আলেম ছাড়া পীর হইতে পারে না পীর ছাড়া আলেম হইতে পারে কিন্তু আলেম ছাড়া পীর হইতে পারে না আলেম খুব বড় আলেম হওয়া লাগবে তা নয় আলিমন মানে জানেওয়ালা আসুন যে কথা বলতেছিলাম কম মাপ দিয়ে দেখো ওর বাড়ি বেশি দূরে ওই আলেমের বাড়ি বেশি দূরে মাপ দিয়ে দেখে এখনো ওর বাড়ি বেশি দূরে এইবার আল্লাহ পাক মালাকুল ওজায়েশ ফিরিস্তাকে ডাক দিয়ে বলেন হে মালাকুল ওজায়েশ আমার রহমানুর রাহিম নামের বেহজতি হয়ে যাইতে আছে ওই দিকে জমিনটা টান দিয়ে একটু বড় করিয়া দাও ওদিকে জমিনটা টান দিয়া আল্লাহ পাক বড় করিয়া দিচ্ছে ওই বিরেস্তারা আল্লাহ পাক বলেন যাও তিউলার পিছনের জিন্দগির সমস্ত গুণাখাতা আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্য বাবা পাপকে ঘৃণা করো পাপিকে নয় পাপকে ঘৃণা করো পাপিকে নয় পাপিকে ঘৃণা করবে না হাদিস শরীফে আসছে মোয়াজবিন বিন জামাল নদী আল্লাহ তারানহু বলেন সারা জীবন পাপ করেছে হইতে পারে মৃত্যুর পূর্বে এমন কিছু কাজ তার দ্বারা সংগঠিত হয়েছে তার সমস্ত পাপ মোচন হয়ে গেছে আবার সারা জীবন নিয়ে কি করেছে এমন কিছু কাজ তার দ্বারা সংগঠিত হয়েছে তার সমস্ত নেকি বরবাদ হয়ে গেছে এই জন্য বাবা নিজের আমলের উপরে ভরসা নাই মাওলা যদি মাপ না করে নিজের আমলের উপরে কোনো ভরসা নাই মাওলা যদি মাপ না করে কোন উপায় নাই আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলহী বহুত বড় বুজুর্গ ছিলেন চারশো বিশ জন ছিল তার খলিফা কি বসে যেন তার বীর না আর যেমন তেমন বুজুর্গ না কি আবু আবদুল্লাহ উন্দুলুসি আবদুল্লাহ রে আন্দালুস ছিল তার বাড়ি আমার লিখিত শেফাউল আমরাজ কেতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করে দিয়েছি আমি এখানে সংক্ষেপে বলছি উনি দেখতেছে কতিপয় মুসলমান সুয়ারের গোষ্ঠ নিয়ে কারাকারি করতেছে তখন আবু আবদুল্লাহ উনি বলতে সিহ এরা মানুষ না এরা পশু এই জন্য আল্লাহ বেদা হয়েছে দুঃখ করা দরকার ছিল যে আরে মুসলমান হইয়া অন্যায় করতেছে হাতে না পারি মুখে বাধা দেই যে সুয়ারের বস্তু হারাম ইন্নামা হারামা আলাই মাইততা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির তারা কই ওদেরকে পশু বাইয়া গালি দিলে আল্লাহ বেজার হয়েছে তার বেলায় আল্লাহ পাক নিয়েছে নিয়েছেন বিলায়ত আইতে সময় লাগে যাইতে সময় লাগে না আল্লাহ রহমত আল্লাহর নিয়ামত বাপজান খেয়াল করে আহ ভাড়া নামক স্থানে অপেক্ষা করতেছেন একটু বিশ্রাম হজে যাইতেছে চারি শতাধিক মুরিদ ভক্ত খলিবা সাথে আছে হজ আজকালকার হজ মতো ব্যবসা না এমনি কাপেলা হয়ে যাইতেন বাস বাবা এখন এক খ্রিস্টান কন্যা আজবেলা সেই আজবেলাকে দেখিয়া ওই দরবেশ আসক্ত হলো মনে করবেন না যে আমার পীর বুঝি গুমরা হইতে পারে না কোরআন আর হাদিস ভুল হইতে পারে না পীর গুমরা হইতে পারে পথভ্রষ্ট হইতে পারে আল্লাহ না করুন ভাবজান এখন বলতেছে আমি ওই আসবেলাকে বিয়ে করব মুরিদরা বুঝায় খলিপারা বুঝায় কে শোনে কার কথা বলতেছে না এ কাম হবে না আপনি একজন জবরদস্ত আল্লাহর অলি খ্রিস্টানের মেয়ে আপনি বিয়ে করবেন কেমনে কৌশব বুঝি না আমি করব তোমরা লোক লাগাও ঘটক পাঠাও ঘটক পাঠাইছে আজ বেলা সুযোগের সব ব্যবহার করছে সে মনে করছে না নমন তেল হোগা না রাধা নাচে নমন তেলও হবে না রাধাও নাচবে না সে বলতেছে এক নম্বর শর্ত হলো মদ খাইতে হবে দুই নম্বর শর্ত হলো সুয়ারের গোষ্ঠ ভক্ষণ করতে হবে তিন নম্বর শর্ত হল ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে আবু আবদুল্লাহ অন্দুলসির রহমতুল্লাহ বলেন কাবিল তু আমি কবুল করলাম দেখেন বেলায় তাল্লা নিয়ে গেলে কি হয় সকালে মোমেন বিকালে কাফে বিকালে মোমেন সকালে কাপ হাদিসে আসছে না আল্লাহ আমাদের ইমানের উপরে আমৃত্যু পর্যন্ত সাবেত কদমে রেখো আল্লাহ মুরিদরা বুঝাই টুজাই আর পারল না তারা পিসাবের তুইয়া হজে রওনা দিল পিসাব একাই পড়ে থাকলো আবু আবদুল্লাহ অন্দুলুসি মক্কার খাদেম ছিলেন মোহাম্মদ মাহমুদ মাদ্রিবি উনিও ছিলেন ওনার খাদেম খরিবা আর মদিনার খাদেম ছিলেন আহমদ বিন হাসান উনিও ওনার খলিবা মাহমুদ আবু আবদুল্লাহ অন্দুলুসির খলিবা এখন মক্কা মদিনা যখন গেছেন হাজিরা কলিপাড়া কইতেছে কই মুর্শিদ কই ওরা কাঁদতেছে আর বলতেছে মুর্শিদ নাই মুর্শিদ মারা গেছে বলে আসল কথা কি তাই বলো বলে এই এই ব্যাপার বলে ধীর তোমাদের জীবনে বন্ধুকে জাহান নামে ঠেলে দিয়ে চলে আসলে বন্ধুর সাথে জাহান নামে যেতে আহ শিগগির মা তাপে সবাই চেষ্টা করে গেল পরে কান্দে আর কয় আল্লাহ যার মাধ্যমে তোমাকে পেয়েছি তাকে ফিরাইয়া দাও হৃদায় তোমার হাতে গো আল্লাহ এদিকে আবু আবদুল্লাহ আন্দুলুসি মদের পেয়ালা সামনে নিয়ে বসছে ডান দিকে সুয়ারের গোষ্ঠ বাম দিকে মদের পেয়ালা আল্লাহ করতেছে খেজিস আমি তো আর সহ্য করতে পারি না ওর মুরিদদের কান্না তো আমি আর সইতে পারলাম না তাড়াতাড়ি যাও একটা কিছু করো খেজির আইসা ডান কানে বাম কানে বলতেছে আর সাধু আল্লাহ ইরা ইল্লাহ ওয়াহদাহু লা সঙ্গে সঙ্গে মদের পেয়ালা গোষ্ঠের পেয়ালা আচার দিয়ে ভেঙে বলতেছে লাভ আসুক ইল্লাল্লাহ লাভ আসুক ইল্লাল্লাহ ওদিকে আজবেলা এসে দেখে যে মদের পেয়ালা গোষ্ঠের পেয়ালা বিক্ষিপ্ত বর নাই কয় কি খবর দরবেশ কোথায় দাসী বলতেছে তোমার চাইতেও ভালোবাসু সে বলে তার মানে বলে তোমার নাম আজবেলা তার সে বাসুকের নাম ইল্লাল্লাহ পশ্চিম দিকে দৌড়েছি আর লামা করতে শুনছি আসবে না কদিন তাই নাকি তাহলে তো সেই মাসুককে আমারও দেখা লাগবে কিরকম মাসুক যে আমার চাইতেও সুন্দর হাতে জুজমা সুখে বাকি জুমলা সব এসকের শোলা এমন একটা শোলা কারো অন্তরে যদি দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে হাজার হাজার পাই জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যায় সে মাসুক ছাড়া আর কিছু দেখে না বাবা আজবেলা দৌড়াইতেছি আসতে আজবেলা দৌড়াইতেছি পশ্চিম দিকে আর ওই কাশি কইতেছে তুমি কোথায় যাও কয় আব্বাকে বলিস দরবেশের মাসুকরে দেখতে যাই দরবেশের মাসুক নিশ্চয় আমার চাইতেও সুন্দর তারা দেখতে যাই হজরত জোনায়েদ রহমাতুল্লাহ হজরত জোনায়েদ বগদাদি রহমাতুল্লাহ এই পাগল গুলার দ্বারা তো কথা বলা মুশকিল চুপ থাক হজরত জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আল্লাহ মুড়িদার নিয়ে কথা বলতেছে এমন সময় এক মেয়ে লোক আসা বলতেছে যে হজরত আমার স্বামী আমাকে তুই আবার বিয়ে করতে চায় কয় যে অসুবিধা কি আল্লাহ তো কোরআনে কইছে মাসনা ও সুলাসা ও রুবা দুই তিন সাইজ একসঙ্গে চারটা বিয়ে করতে পারবে আল্লাহ কোরআনে আছে তো অসুবিধা কি কয় আপনি আমাকে দেখেন নাই আমি খুবই সুন্দরী বোরকা পড়া আছি আমি এই কথা শুনিয়া জোনায়দ বগদাদি রহমাতুল্লাহ আলাই বেহুশ হয়ে পড়ে গেছে এখন মুরিদরা দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কয়েছে দেখছো সুন্দরের কথা শুনেই বেহুশ এরা নষ্ট এরা নষ্ট নষ্ট আর একদল করতেছে না নিশ্চয়ের মধ্যে আকিগত আছে মাথায় পানি দিয়া হুশ করছে হুশ করিয়া আপনার দুই পা ধরিয়ে বলি হজরত বেউসে বললেন কেন ব্যাপার কি কয় তো বলা যাবে না কয় না না বললে কিছু লোক তো গোমরা হয়ে যাব কয় ওই মেয়েটা যখন রূপের ব্যাখ্যা করছিল তখন সত্তর হাজার পর্দা একটা পর্দা আল্লাহ উঠেছিল আস্তে এখানে কিন্তু বয়ান করবো না ওরকম করলে কিন্তু বয়ান করবো না বয় গান তুমি খা হিসরাতিন মুস্তাকিম মুস্তফারা রানমায় আইসালিম কয় ওই একটা পর্দা উঠাইতে যেটুক রূপ ওইটি দেখেই আমি বেউস হয়ে গেছি দিলের চোখে আল্লাহকে দেখা যায় সর্বচোখে যায় দেখা যায় না তফসিলে হুসাইনিতে আছে আল্লাহ বাবা খেয়াল করো আজবেলার কথা মনে আছে তো তোমাগো আজবেলা দৌড়াইতেছে দৌড়াইয়া যাইয়া দেখে দরবেশ তার মুরিদানদের কিনিয়া তালিম করতেছে মুরিদারে পাইয়ে গেছে মুরিদ পীর পাইছে পীর মুরিদ পাইছে কয় অল্পকে ভিড়ি আইছি তালিম করতেছে ইতালি সফর দার ওয়াতন خلوت আঞ্জুমান انجمن গাস্ত নেগাহ দাস্ত دست یاد এই সমস্ত মোকামের তালিম করতেছে যাইয়েই কইতেছে দরবেশ আমি আজ আইছি তুমি কি তোমার মাসুকের পাইছ দরবেশ বলতেছে হ পাইছি কয়েছে কই আমাকে একটু দেখাও তোমার চোখে আছে সেরেকির পর্দা কুপরির পর্দা সেরেকি আর কুপরির পর্দা না ওটা পর্যন্ত এবার শুক্রে তুমি দেখতে পাবো বলে এই পর্দা কেমনি উঠবে বলে কালিমায় শাহাদাত পাঠ করো বলে আমি তো তা জানি না বলে আমার সাথে সাথে বলো এই বলে দরবেশ কালিমায় সাদা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজবেলা কিন্তু এখন মুসলমান আজবেলাও ঘরের মধ্যে ঢুকছে ঢুকা করতেছে আমার নাম এখন থেকে ইসাবেলা আজবেলা না আহ দেখি যে নাই দরবেশ নাই হাতে পর হাত রেখে বলে যে বন্ধু আমাকে ফেলে চলে গেলে তুমি যে মাসুদের কাছে গেছো আমিও সেই মাসুদের কাছে যাইতে চাই এই বলে আজবেলাও ইন্তেকাল করল পদপ্রসে যারা হজে গেছে তারা দেখছে দুইটা মাজার একসাথে পাশাপাশি হাররা নামক স্থানে হাররা হাররা নামক স্থানে দুইটা মাজার পাশাপাশি বাবা আমি অনেক লম্বা কথা বলছি বক্তা আছে মেলাগুলা হ্যাঁ তো আসে আর লম্বা চোরা কথা নয় গুণা নাই কার কার হাতুড়াম দেখি কার গুণা নাই দুই চোখের পানি ছেড়ে দাও গুনগুন্ডবে কান্দ কান্না জড়িত কণ্ঠে বলো আল্লাহ আমি আর না ফরমানি করব না আমায় ক্ষমা করো আল্লাহ আমি জাহান নামের আসামী মনের কাছে জিজ্ঞাসা করে দেখো আমি আসামি কিনা পীরও আসামি মুরিদ আসামি বক্তাও আসামি শ্রোতাও আসামি সবাই আমরা জাহান নামের আসামি মনে করিও না যে আমার পীরে আমারে পার করিয়ে নেবে হাসনের দিন পীরেরও খবর থাকবে না যার তার চিন্তায় সে অস্থির হয়ে যাবে যুবক স্ত্রী লোক যেমন কাঁদে ওইরকম কাঁদু বাবা কাঁদু লাইলা হেল্লাল্লাহ লাইলা হেল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ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 لا إله إلا الله محمد رسول الله আমার কলমে আমার আল্লাহই আছেন وفي أنفسكم أفلا تبصرون إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah